যদি এই দেশ না থাকে স্বদেশ বেঁচে থেকে তবে লাভ কি গো বলো না যদি এই দেশ না থাকে স্বদেশ বেঁচে থেকে তবে লাভ কি গো বলো না যদি এই দেশ না থাকে স্বদেশ বেঁচে থেকে তবে লাভ কি গো বলো না তাই এসো আজ করি এক কাজ তাই এসো আজ করি এক কাজ শেষ করি শত্রুর সব না যদি এই দেশ না থাকে স্বদেশ বেঁচে থেকে তবে লাভ কি গো বলো না যদি এই দেশ না থাকে স্বদেশ বেঁচে থেকে তবে লাভ কি গো বলো না ইমানের বলে হই বলিয়া মুক্তির ভাবে ভরি চিত্ত শৃঙ্খলা মেনে চলি সারাক্ষণ মেধাকেও রাখি উদ্দীপ্ত ইমানের বলে হই বলিয়া মুক্তির ভাবে ভরিচিত শৃঙ্খলা মেনে চলি সারাখ মেধাকেও রাখি উদ্দীপ্ত একতার গান গায় বিরাম একতার গান গায় বিরাম হাতে হাতে হাত রেখে তাই চলো না যদি এই দেশ না থাকে স্বদেশ বেঁচে থেকে তবে লাভ কি গো বলো না যদি এই দেশ না থাকে স্বদেশ বেঁচে থেকে তবে লাপি গো বলো না ধ্বংসের কার সাজি বাড়ছে বাড়ছে ঘোর ষড়যন্ত্র মানুষের মনে বিষ ঢালছে দূষিত করতে গণতন্ত্র ধ্বংসের কার সাজি বাড়ছে বাড়ছে ঘোর ষড়যন্ত্র মানুষের মনে বিষ ঢালছে দূষিত করতে গণতন্ত্র ঘন কালো যত উদবে ঘন কালো যত উদ্বে দুই পায়ে ঘায়ে ঘায়ে সব দলনা যদি এই দেশ না থাকে স্বদেশ বেঁচে থেকে তবে লাভ কি গো বলো না যদি এই দেশ না থাকে স্বদেশ বেঁচে থেকে তবে লাভ কি গো বলো না তাই এসো আজ করি এক কাজ তাই এসো আজ করি এক কাজ শেষ করি শত্রুর সব না যদি এই দেশ না থাকে স্বদেশ বেঁচে থেকে তবে লাভ কি গো বলো না যদি এই দেশ না থাকে স্বদেশ বেঁচে থেকে তবে লাভ কি গো বলো না যদি এই দেশ না থাকে স্বদেশ বেঁচে থেকে তবে লাভ কি গো বলো না যদি এই দেশ না থাকে স্বদেশ